সাহায্য করা সহযোগিতা করা তাদের জন্য দোয়া করা এগুলো সবই স্বীকৃত বিষয় কিন্তু এমন একটি পরিস্থিতিতে যখন আমাদের মধ্যে সুখ জ্ঞাপন ও সমবেদনা প্রকাশের যে পদ্ধতি যে পদ্ধতি মানুষের মধ্যে অনুসৃত হচ্ছে যেটি ইসলাম এবং দিন এবং দুনিয়ারও জাগতিক কোনো কল্যাণের সাথে যার কোনো সম্পর্ক নেই এটা দেখে আমাদের দুঃখ হয় এই প্রসঙ্গই প্রসঙ্গক্রমে আমার আগ্রহ সৃষ্টি হল যে এ বিষয়ে এমন একটি অগ্নিকাণ্ডের ঘটনা বা এ ধরনের বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা প্রেক্ষাপটে আমাদের শিক্ষণীয় এবং কিছু জরুরি বিষয়ে সামনে তুলে ধরা আমি প্রয়োজন মনে করছি সুনানে আবু দাউদের এক বর্ণনা এসেছে একদিন উল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবিদেরকে নিয়ে তখন যা আতুন তাজুরুল ফাতিলতা একটি ইঁদুর ছোট ইঁদুর একটি সলতে আগুনে জ্বালানো একটা বাতি থেকে সলতে টেনে এনে নবী করিম সাল্লাম ইসলাম সহ সাহাবিরা যেখানে বসে আছেন তাদের সামনে এই আগুনে সলতেটা একটা চাটাইয়ের মধ্যে ফেলে দিয়েছে এবং এই চাটাইয়ের মৌদে আদ্দের হাম বর্ণনায় এসেছে যে একটা ছোট্ট অংশ পরিমাণ একটা দেড়হাম পরিমাণ জায়গা পুড়ে ফেলেছে সহি বুখারি শরীফের অপর এক বর্ণনা এসেছে ইহতারাকা বাইতুন বিল মাদিনাতি আলা আহলিহি বিল্লাইলি ফাহাদ্দাস নবী সাল আলহি ওসাল্লাম বিশানিহি একবার মদিনায় রাতে কোনো এক বাড়িতে আগুন ধরে যায় এবং এই বাড়িটি আগুনে পুড়ে যায় নবী করিম সাল্লাম এই প্রসঙ্গে সাহাবিদেরকে নিয়ে কিছু কথা বললেন আমি আজকে এই প্রসঙ্গগুলো সামনে রেখেই কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ প্রথম হলো কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন আগুন মানুষের জন্য একদিকে যেমন কোরআনে এদিকে স্পষ্ট ইঙ্গিত আছে আগুন একটি নিয়ামত আবার কখনো কখনো আগুন মানুষের জন্য আজাব হয়ে যায় সুরাতুল ওয়াকেয়াতে আমরা পড়ি আফার আই তুমুন্নার তুরুন যে আগুন দিয়ে তোমরা খাবার প্রস্তুত করো যে আগুন তোমাদের কত উপকারে আসে এই আগুন আল্লাহ তালা দিয়েছেন আবার এই আগুনে কখনো মানুষের জন্য আজাব এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই জন্য আগুন যখন মানুষের জন্য আজাব ও বিপদ হয়ে দাঁড়ায় তখন মানুষের করণীয় কি এ বিষয়ে কয়েকটি কথা আমি আরজ করছি এক নম্বর হল প্রথম বিষয় নবী করিম সাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে কাজের সেটি হল আগুন যেহেতু মানুষের দরকারও প্রয়োজনও হয় আবার আগুন মানুষের জন্য সময়ে বিপজ্জনক হয়ে ওঠে এ কারণে রসুল্লাহ সাল্লাম আগুনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আদেশ করেছেন যখন মদিনায় আগুন লেগে একটি বাড়ি পুড়ে যায় আরও বিভিন্ন প্রসঙ্গ সামনে রেখে সহি বখারি ও মুসলিমের এক বর্ণনায় আছে নবী করিম সাল্লামের কথা বলেছেন ইন্নাহা দিহিনার হিয়া আদুবুল্লাকুম ফাইদা নিমতুম উহা আনকুম আগুন তোমাদের এই আগুন তোমাদের জন্য শত্রুও তোমরা যখন ঘুমাবে তখন আগুন এবং বাতি নিভিয়ে ঘুমাবে অন্য বর্ণনায় রসুল্লাহ সাল্লাম কোনো কোনো শব্দে বলেছেন ফাতফেউল মাসাবিহ কোথাও বলেছেন আতফে সিরাজ কেন বলেছেন বলেন ওই ইঁদুর ইঁদুর যখন আগুন সলতে টেনে নিয়ে এসেছিল এ প্রসঙ্গে বলতে গিয়ে রসুল্লাহ সাল্লাম বলেছেন ফাইনাল ফুয়াই সেকাতা রুব্বামা ইজতারাতিল ফাতিলতা ফারাকাত আহলাল বাইতি অন্য বর্ণনায় বলেছেন ফাইনাল ফুয়াই শেখা তুজরিমু আলা আহলিল বেইতি বেইতাহুম কারণ এই সলতে এবং এই আগুনের বাতি কখনো দেখা যায় এই ইঁদুর ইঁদুর এই সলতে ধরে টান দেয় এই বাতি ধরে টান দেয় তো এর দ্বারাতে বাতি থেকে সলতে থেকে কাপড়ে কোনো কিছুতে আগুন লেগে বাড়িও আগুনে পড়ে যায় এজন্য রসুল্লাহ সাল্লাম যখন সাহাবাই কেরাম আগুনের বাতি প্রদীপ কুপি ব্যবহার করতেন ল্যাম্প ব্যবহার করতেন সলতের দ্বারা তেল দ্বারা আগুন বাতি জ্বালানো হতো তখন তাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে এই আদেশ করতেন আগুনের ব্যাপারে সতর্ক থেকো এবং বিশেষ করে একথাটা খুব ওসিয়তের মতো বলতেন বাতি জেলে ঘুমাবে না বাতি বন্ধ করে ঘুমাবে এটা তো ছিল যখনকার মানুষ আগুনের বাতি খোলা বাতি ব্যবহার করত তখনকার কথা আমরা যখন আগুন বৈদ্যুতিক বাতি ব্যবহার করি তবুও তা আগুন এখন এই ধরনের বৈদ্যুতিক বাতি থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে বিস্ফোরক ইত্যাদি সহ যে সকল বিষয়গুলো আমরা কিছু আমরা ব্যবহার করি এক্ষেত্রেও রসুল্লাহ সাল্লামের নির্দেশের আলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল সর্বোচ্চ সচেতনতা এবং সতর্কতা তো এই শিক্ষাটা খুব যৌক্তিক এবং খুব সাধারণ কিন্তু মানুষ যারা অবহেলা করে সতর্কতার ক্ষেত্রে অবহেলা করে আমরা এক সময় দেখেছি যে একটা মেসের কাঠির জন্য মেসের কাঠি লাগবে এজন্য মানুষ সারা রাত গ্যাসের চুলায় জ্বালিয়ে রাখে যাতে সকালে উঠে আবার আগুন ধরাতে না হয় আগের থেকে জ্বালানো থাকে কেউ আছেন ঘুমিয়ে পড়েন কাপড় গ্যাসের চুলার উপরে কাপড় দিয়ে তারপর আপনার কাপড় শুকাতে দিয়ে ঘুমিয়ে পড়েন এই সবগুলোতেই যে কোনো সময় ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে যে কথা উল্লাহ বলেছেন এজন্য আগুন নিয়ে খেলা তামাশা এবং এখান থেকেই এ কথাটাও যারা আগুন নিয়ে সুখ প্রকাশ করছেন আগুন নিয়ে সমবেদনা জ্ঞাপন করছেন আগুন নিয়ে নানা রকমের উৎসব করছেন তাদের জন্য এ কথাটা আগুন খেলা তামাশা এবং উৎসবের জন্য নয় আগুন হল মানুষের যতটুকু উপকৃত হওয়ার দরকার নিরাপদে ততটুকু উপকার অর্জন করার জন্য এটা নিয়ে সুখ সমবেদনা জ্ঞাপন করা উৎসব করা এগুলো হলো জাহেলি এবং কোনো কোনো ক্ষেত্র বিশেষ এগুলো তো হলো কিছু মুশ্রিক এবং শির্কের কিছু নিদর্শনই বটে মুসলিম সমাজে এগুলো কখনোই শোভনীয় নয় দ্বিতীয় কথা হলো সব মুসিবত বিপদ থেকে আল্লাহর কাছে অগ্রিম পানাহ চাওয়া আগে থেকেই আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মতোই রসুল্লাহ সাল্লাম নিজে আমাদেরকে দোয়া শিখিয়েছেন আগুনের ভয়াবহতা থেকে সব সময় আল্লাহ তালার কাছে পানাহ চাইতে এই বর্ণনা সুনানে আবু দাউদ মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহ হাদিসের বিভিন্ন কিতাবে আছে আমি মুস্তাদে আহমদ ইবনে হাম্বলের পনেরো হাজার পাঁচশো তেইশ চব্বিশ নম্বর বর্ণনার একটা দোয়া আমি আপনাদের সামনে উল্লেখ করছি ওখানে আবুল ইয়াসার রদি আল্লাহ আনহু থেকে আছে তিনি বলেছেন নবী করিম সাল্লাম ষাটটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় আশ্রয় চাইতেন দোয়া করতেন আল্লাহমা ইন্নি আউদবিকা মিনাল হাদমি ও আউদবিকা মিনাল তারাদ্দি ও আউদবিকা মিনাল গাম্মি ওয়াল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি ও আউদবিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতান ইনদাল মাউত ও আউদবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ও আউদবিকা আন আমুতা লাদিগা এখানে দেখেন একটা অংশ আছে আউজুবিকা মিনাল গাম্মি ওয়াল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারাম আল্লাহ আপনার কাছে চিন্তা দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানিতে ডুবে মরে যাওয়া থেকে আপনার থেকে আগুনে পোড়া থেকে এবং বার্ধক্যের কষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই সাথে ভূমিধস পতন এবং সাথে বিষ কোনো বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যু থেকেও পানা চাওয়া হয়েছে তো এটা আল্লাহর কাছে সব মুসিবত থেকে অগ্রিম সবসময় পানাহ চাওয়ার মধ্যে এটাই একটি এটি আমাদের দৈনন্দিন প্রাত্যহিক এবং সবসময় দোয়ার অংশ হিসেবে আল্লাহ তালার কাছে আমরা এই দোয়া করতে থাকব আল্লাহ আমাদেরকে আগুন পানি বাতাস এগুলোর থেকে এবং হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে আপনি আশ্রয় দেন রক্ষা করুন হঠাৎ মৃত্যুর কথা নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহর কাছে ফুজা আতুল মৌদ থেকে পানাহ চাইতেন এখানে একটি কথা মনে রাখতে হবে হঠাৎ মৃত্যু মানেই মন্দ বা খারাপ নয় হঠাৎ মৃত্যুর পরেও কারো ভালো মত হতে পারে ভালো অবস্থায় যে ভালো অবস্থায় থাকে সে ভালো হঠাৎ মৃত্যু হলেও সে ভালো কিন্তু যে মৌতের প্রস্তুতি নেওয়া নেওয়া থাকে না যার যার জীবন অত সুন্দর মসৃণ নয় তার জন্য হঠাৎ মৃত্যুটা মৃত্যুটা অবশ্যই তার জন্য উদ্বেগজনক এজন্য সবসময় হঠাৎ মৃত্যু থেকেও আল্লাহ তালার কাছে পানাহ চাওয়া যে দোয়াগুলোর কথা অগ্রিম বিভিন্ন মুসিবত বিপদ থেকে বেঁচে থাকার জন্য যে সকল দোয়া দোয়া করা কেউ যদি ইমান বিশ্বাস এবং স্থিরতার সাথে এই দোয়াগুলো করে তাহলে আল্লাহ তালা তাকে এই এই ধরনের মুসিবত থেকে আল্লাহ তালা রক্ষা করেন এবং করবেন এর কিছু দৃষ্টান্তও আছে আমি ইমাম আবুল কাসেম তবরানির কিতাবুদ্দোয়া থেকে একটি বর্ণনা আপনাদের সামনে উদ্ধৃত করছি একবার হজরত আবুদ্দারদা রদি আল্লাহ আনহুকে একজন এসে বলল যে হজরত আপনার বাড়ি পুড়ে গিয়েছে তো তিনি বললেন না আমার বাড়ি পুড়ে নেই আল্লাহ তালা আমার বাড়ি পোড়াবেন না তার ব্যক্তি আবার বারবার বলছিল আপনার বাড়ি পুড়ে গিয়েছে আশপাশে সব বাড়ি ঘর পুড়ে গিয়েছে আপনার বাড়িও পুড়ে গেছে একটু খোঁজ নিন খবর নিন দেখুন তো উনি বারবার বলছিলেন না আমার বাড়ি বা আমার ঘর পুড়েনি কেন বলছিলেন যখন বারবার কথা বলা হচ্ছিল তখন তিনি বললেন মান লাম আমি শুনেছি নবীজি বলেছেন কিছু কথা কিছু দোয়া এমন আছে যে দিনের সকালে শুরুতে এই দোয়াগুলো পড়বে সন্ধ্যা পর্যন্ত তার কোনো মুসিবত বিপদ আসবে না যে সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত তার কোনো মুসিবত এবং বিপদ আসবে না এই দোয়াগুলো হলো আল্লাহমা আন্তা রব্বি দোয়ার শব্দে কোনো কোনো বর্ণনায় ভিন্নতা এসেছে আল্লাহমা আন্তা রব্বি ইলাহা ইল্লা আন্তা আলাইকা তাওয়াক্কাল তাওয়াক্কালতু আন্তা রব্বুল আরশিল আযীম মা শা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহ قد احاط بكل شيء علما اللهم اني اعوذ بك من شر نفسي ومن شر كل دابة انت آخذ بناصيتها ان ربي على صراط مستقيم আমালুল ইয়ৌমি উল্লাইলা ইবনু সুন্নি রাহিমাহুল্লার কিতাবে আটান্ন নম্বর বর্ণনা এসেছে কথা বলার পর আবুদ্দারদা রাজি আল্লাহ আনহু বলছিলেন চলো আমি আমি দেখি দেখি খুঁজ নেই আমার বাড়ির চলো ইনহাদু বিনা ফাকামা ওকামু মাহু ফান্তাহ ইলা গেলেন গিয়ে দেখলেন তার বাড়িতে ওকাদ এহতারা কামা হাউলাহা ওয়ালাম ইউসিব হাসাইউন তার বাড়ি ঘর আশপাশে সব পুড়ে গিয়েছে কিন্তু তার ঘরে একটু আগুন স্পর্শ করেনি যে মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে তিনি যে দোয়া করেছিলেন এবং এই বিশ্বাস দৃঢ় বিশ্বাস রেখেছিলেন আল্লাহ তালা তার দোয়া হুবহু এইভাবেই কবুল করেছেন বলে তার বাস্তবেও গিয়েও তিনি ওইভাবেই পেয়েছেন এখানে দুটি কথা একটি হলো এই বর্ণনার মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে কিন্তু জাফ বা দুর্বলতা জয়ীফ হাদিস আমি এই বিষয়ে সামনে আলোচনা করব ইনশাল্লাহ জয়ীফ আর মৌজু জাল হাদিস কখনোই এক নয় জয়ীফ বর্ণনাগুলোর মধ্যে কিছু বর্ণনা এমন আছে যেগুলো ক্ষেত্র বিশেষ কোনো কোনো ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে যেগুলো থেকে সংবাদ নেওয়াও যায় যেগুলো ব্যবহার করা যায় যেগুলো থেকে উপকৃত হওয়া যায় এটা হাদিস বিশারদ মহাদ্দিসিন এবং হাদিস শাস্ত্রীয় ইমামদের মত এটাই এবং এই দৃষ্টিকোণ থেকে এই হাদিসটাও যতটুকু অনুসন্ধান আমরা করেছি সর্বোচ্চ অনুসন্ধানের পর কথাটা প্রমাণিত হয়েছে এ হাদিস বিভিন্ন বর্ণনা এসেছে এবং যা থেকে প্রমাণ হয় যে এর বাস্তবতা আছে এবং এটা আমলযোগ্য এবং এর মধ্যে যে ঘটনাটা যে ঘটনাটি ঘটেছে আবুদ্দারদা রাজিউল্লাহ আনহুর এই ঘটনা সম্পর্কেও এতটুকু কথা অন্তত পক্ষে এই ঘটনা হুবহু মুসিবত কারো যদি এই দোয়া পড়ে এবং বিশ্বাস দৃঢ় রাখে বা এই ধরনের দোয়াগুলো যখন পড়ে তো এটা তার মধ্যে আশা থাকবে আল্লাহ তালা তার দোয়া হুবহু কবুল করলে এটা সে পেয়ে যাবে কখনো ব্যতিক্রম হতেও পারে যদি ব্যতিক্রম হয় তার সম্পর্কে আমরা বলবো মশহুর সহি বুখারি শরীফের এক বর্ণনা এসেছে আল্লাহ নবী সাল্লাম এক সাহাবিকে পেটের পীড়ার জন্য মধু খেতে বলেছিলেন তো ওই সাহাবি মধু খাচ্ছেন বারবার খেয়ে এসে বলছেন আমার তার পেটের পীড়া তো আরো বাড়ছে কমছে না শেষে নবী করিম সাল্লাহ বললেন সদাক আল্লাহ ওয়াকাদা বা বথনু আখিখা আল্লাহ এর মধ্যে মধুর মধ্যে শিফা রেখেছেন বলেছেন কিন্তু তোমার ভাইয়ের পেট এটাকে যথাযথভাবে ধারণ করতে পারেনি যেভাবে করলে যেভাবে হইলে এটা সরাসরি ফল পাওয়া যেত এভাবে হয়তো তার করা হয়নি তো এমন ব্যতিক্রম কখনো এই ধরনের ঘটতে পারে কিন্তু মৌলিকভাবে আল্লাহ তালা ওয়াদা করেছেন এ ধরনের দোয়া এবং এ ধরনের বিশ্বাসের সাথে যে করবে সে মসিবত থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন এই আশা এবং বিশ্বাসী হলো ইমান এবং এই ইমানই মানুষকে ফল দেয় উপকার দেয় এজন্য দ্বিতীয় বিষয়টা এটাই যে আল্লাহ তালার কাছে সবসময় এ ধরনের ভয়াবহ মুসিবত এবং বিপদ থেকে পানা চাইতে থাকা তৃতীয় কথা হলো যদি কোথাও যখন কোথাও কোনো মুসিবতের সম্মুখীন মানুষ হয়ে যায় আগুন লেগে গেল আগুনের সামনে সে উপস্থিত আগুন লেগে গিয়েছে বা এ ধরনের কোনো সরাসরি কোনো মুসিবতে এসে পড়ে গিয়েছে তখন তার জন্য দুইটা কাজ হয়ে পড়ে প্রথম কাজ হল এখান থেকে নিজে উদ্ধারের চেষ্টা করা অন্যকে উদ্ধার করার চেষ্টা করা তার উপর জরুরি হয়ে পড়ে ক্ষেত্র বিশেষ তার উপর ফরজ হয়ে পড়ে যে এখানে মানুষকে সহযোগিতা করা কেউ আক্রান্ত ব্যক্তিকে উদ্ধারের সর্বোচ্চ সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা তাকে করা এটাই হলো ভ্রাতৃত্বের এবং দিনই দায়িত্বের একটা পর্যায় তো এটা তো সে করবে এটাও যৌক্তিক এবং সাধারণ বিবেক থেকেই মানুষ একথা বলেও থাকে দিন শরীয়ত মানুষকে এই দায়িত্ব দিয়ে থাকে পাশাপাশি দ্বিতীয় কাজ যেটি সেটি হলো যখন আগুন লেগে যায় বা আগুন কোথাও তাকে ভয়াবহ রূপ নিতে থাকে তখন তার জন্য দুই ধরনের দোয়া আল্লাহ তালা কাছে করা একটি হলো এক বর্ণনা ইবনুসুন্নি রাহিমাহুল্লার ইমাম নাসাইয়ের শিষ্য ইবনুসুন্নি রাহিমাহুল্লার আমালুল ইয়ৌমি ওয়াল্লাইলা কিতাবে রয়েছে আমর ইবনে আন আবিহি আন সূত্রে হজরত আবদুল্লাহ ইবনে আমরুল আস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা তিনি বলেছেন ইদার আইতুবুল হারিক ফাকাব্বেরু ফাইন্না তাকবীরা ইউথফেহু তোমরা যদি দেখো আগুন দেখতে পাও কোথাও আগুন লেগে গিয়েছে আগুন তাহলে তোমরা আল্লাহর তাকবির আল্লাহর বরত্ব করতে থাকো আল্লাহকে ডাকতে থাকো কারণ আল্লাহর ডাকার দ্বারাতেই আল্লাহ তালা আগুন নিভিয়ে দেবেন তো এটা হলো তাকবির তাকবীরের কথা বিভিন্ন বর্ণনায় অন্য জায়গায় এসেছে হাদিস শরীফে আছে যে যখন কোনো জায়গায় নবী করিম সাল্লাহ যখন কোনো সাহাবিদেরকে কোথাও কোনো কাফেলা পাঠাতেন জিহাদের জন্য কোনো জায়গায় তাকবীর আজান শুনতে পেলে বলতেন যদি আজান শোনো তাহলে তাদের উপর তাদের সাথে কোনো লড়াই চলবে না তো এটা এই জন্য যে আজান কারণে তাদের তাদের থেকে আজাব যেন আল্লাহ তালা যেন আজানের কারণে আল্লাহ তালা তাদের থেকে আজাব সরিয়ে দিচ্ছেন তো এখানে পরিষ্কার এই কথাটা তাকবীরের কারণে আল্লাহ তালা আগুন নিভিয়ে দেন এই বর্ণনাটিতেও কিছুটা দুর্বলতা বর্ণনার সূত্রে কিছুটা দুর্বলতা থাকলেও দোয়া এবং এই ধরনের আমল এবং ফজিলতের জন্য আরও পারিপার্শ্বিক সহায়ক বর্ণনার কারণে এটিও আমলযোগ্য এবং শক্তিশালী এজন্য এটিও একটি আমল আগুন লাগার পর আল্লাহর তাকবীর বলা আল্লাহকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা হলো এক ধরনের দোয়া দ্বিতীয় দোয়া হল ইমাম নবী রহমতুল্লাহ দুই শ্রেণীর দোয়াই তার কিতাবুল আজকারে উল্লেখ করেছেন দ্বিতীয় দোয়া হল দোয়া বা দাওয়াত ইন্দাল কার্ব ভয়াবহ মসিবত আসলে পরে আল্লাহ তালার কাছে কি ধরনের দোয়া করবে এর কিছু হাদিস শরীফে আছে রসুল্লাহ কিছু দোয়া শিখিয়েছেন খুব সংক্ষিপ্ত কিছু দোয়া শিখিয়েছেন যেগুলো যখন মানুষের উপরে মুসিবত মাথার উপরে এসে জেকে বসে ভয়াবহ বিপদ এসে যায় যখন মানুষ অনেক সময় বাক্রুদ্ধ হয়ে যায় অনেক সময় দীর্ঘ কথা বলার আবেগ অনুভূতি হারিয়ে ফেলে তখন মানুষের আল্লাহর কাছে কিভাবে চাইবে কি শব্দে ব্যক্ত করবে এই ধরনের দোয়া ইমাম নবী রহমতুল্লাহ তাল আল আজকার কিতাবে বিস্তর উল্লেখ করেছেন আমি কয়েকটি দোয়া আপনাদেরকে দেখাচ্ছি এই দোয়াগুলো কঠিন মুসিবতের সময় পড়া সুনানি তিরিমিজিতে বর্ণনা আছে যখন কোনো কঠিন বিপদ মুসিবত বা কোনো কঠিন সমস্যা এসে যেত নবী করিম সাজাম বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুব বেরহমাতিকা আস্তাগিস তিনি আল্লাহকে ডাকছেন চিরঞ্জীব স্বয়ং স্বয়ং সম্পূর্ণ স্বয়ম্ভূ সত্তাকে ডাকছেন বলছেন বেরহমাতিক আস্তাগিস এই বিপদের মুহূর্তে আপনার রহমতে রহমতের মাধ্যমে রহমতের সহযোগিতা আমরা চাচ্ছি অথবা কখনো আরো সংক্ষেপে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহকে ডাকবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দ্বিতীয় সহি বুখারি সহি মুসলিম শরীফের বর্ণনায় এসেছে মশহুর বর্ণনা আন্না নবী আসলাম কানে আকুল আইন্দেল কারবি নবী করিম সাল্লাহ সাল্লাম বিপদ মুসিবতের সময় পড়তেন বলতেন লা ইলাহ ইল্লাল্লাহুল আযীমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল এখানে খুব দোয়ার কোনো বাক্য ব্যক্ত করা হয়নি শুধু আল্লাহর প্রশংসাই করা হয়েছে যেন একজন আক্রান্ত ব্যক্তি একজন মোহতাজ মুখাপেক্ষী ব্যক্তি তার আবেদনের কথা তার প্রয়োজনের কথা বলার সুযোগই সে পাচ্ছে না বরং যাকে ডাকছে তাকে বড় করে তার তার নাম ধরে ধরে ডাকছে যেমন কোনো শিশু সন্তান যখন মুসিবতে পড়ে যায় বেশি মুসিবতে পড়ে যায় তখন তার কি হয়েছে বলতে পারে না শুধু মা মা বলে চিৎকার করতে থাকে ডাকতে থাকে বাঁচাও বাঁচাও বলে ডাকতে থাকে মানুষ এরকমই লাহ ইল্লাহুল আজিমুল আল্লাহর প্রশংসা করছে আল্লাহরই প্রশংসা করছে করিম আল্লাহর প্রশংসাই করছে এটিও এবং বিপদের সময় পড়তেন তৃতীয় আরেকটি ছোট্ট দোয়া নবী করিম সাল্লাম বলতেন দাওয়াতুল মাকরুব মুসিবতগ্রস্ত বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া হলো আল্লাহ রহমত আরজু আল্লাহ আপনার রহমতই আমি চাই এইভাবে বলেছেন আপনার রহমত চাই এমনটা না আপনার রহমতই আমি চাই আপনার রহমতই আমার লাগবে ফালা তাকিলনি ইলা নফসি তরফাত আইন আমাকে এক মুহূর্তের জন্য আমার নিজের বিষয় আমার হাতে অর্পণ করবেন না আমার হাতে দিয়ে দেবেন না কারণ আমি নিজের ক্ষমতা এখন নিজের হাতে নেই আমি পারছি না ওয়াসলেহলে শাহানি কুল্লাহ ইলাহা ইল্লা আন্তা আমার সব কিছু আপনি ভালো করে দিন আপনি ছাড়া তো কোনো ইলাহ কোনো মাহবুদ আমার আমাদের আর নেই বর্ণনাটি শুনানি আবু দাউদ সোহাদিসের বিভিন্ন কিতাবে আছে এগুলোকে বলে দাওয়াতুল মখরুব এই দোয়াগুলো কঠিন যে কোনো মুসিবতের জন্য এবং সবচেয়ে বড় কথা হলো মন হাজির রেখে আল্লাহর ওপর ভরসা রেখে আল্লাহর বরত্বের কথা সামনে রেখে নিজের প্রয়োজন কথা আওয়াজে কথায় ফুটিয়ে তুলে অথবা মনে মনে হাজির করে তুলে আল্লাহর কাছে দোয়া করা যখন মুসিবত সামনে এসে যায় হৈ হুল্লোর চিল্লাফাল্লা চিৎকার করার চেয়ে তখন চিৎকার যদি করে আল্লাহর নাম নিয়ে করে তো তার মধ্যে আল্লাহ তালা বিশেষ রহমত এবং আল্লাহ তালা বিশেষ অনুগ্রহ ও সাহায্য সাথে সাথে আল্লাহ বন্দার কাছে পৌঁছে দেন চার নম্বর একটি দোয়া যেটি সবাই জানেন হজরতে ইউনুস সালাম যখন মাছের মাছের পেটে থেকে যে দোয়া করেছিলেন আল্লাহর শিখিয়ে দেব দোয়া লাহা ইলাহা ইন্নি এখানেও দেখুন বলেছেন আল্লাহর প্রশংসা করেছেন নিজের দুর্বলতার কথা তুলে ধরেছেন কিন্তু তার আবেদনের কথা কিন্তু এখানেও নেই কারণ আবেদনের কথা বলার সময় নেই বেশি মুসিবত কঠিন মুসিবতে মানুষ পড়লে আল্লাহকে ডাকতে থাকবে আল্লাহর প্রশংসা করতে থাকবে নিজের কথা আল্লাহ তালা মানুষের দিল মনের সব জানেন সব বুঝেন আল্লাহ তার কি হয়েছে কি লাগবে সেটা আল্লাহ ভালো বোঝেন আল্লাহ সেটা করে দেবেন সর্বশেষ যে কথাটা আমার আজকের এখানে মুখ্য বিষয় সেটি হলো এমন একটি এত ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল আল্লাহ তালা যারা ইমান নিয়ে আগুনে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ তালা শহীদের মর্যাদা দান করেন এবং তাদের যারা উত্তরসূরি যারা আছেন তাদেরকে আল্লাহ তালা ধৈর্য ধারণের তৌফিক দেন তাদের জন্য আল্লাহ তালা তাদের প্রতিনিধির ব্যবস্থা করে দেন এদের যে অভাব কষ্ট হয়েছে আল্লাহ তালা সব লাঘব করে দেন দূর করে দেন সর্বশেষ যে বিষয়টা সেটি হলো আজকে আমাদের এ ধরনের যে কোনো ঘটনা ঘটনার জন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার যে বিষয়গুলো এ কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আমাদের জন্য এই ঘটনার মধ্যে কি শিক্ষণীয় বিষয় আছে আমরা কিন্তু চকবাজারে ঘটনার আগুনের যে ভয়াবহতা এটা আমরা দেখেছি মানুষ কিভাবে পুড়ে ছাই হয়ে গেছে ছারখার হয়ে গেছে কত মানুষের চোখ থেকে পানি ঝরেছে কত কষ্ট মনের মধ্যে তাদের জন্মেছে এবং এর জন্য কত শপথ কত প্রতিশ্রুতি এবং সামনে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এজন্য কত উপদেশ নসিহত এবং কারো সন্তান কারো প্রিয়জন কারো কেউ যেন এ ধরনের ঘটনায় আক্রান্ত কেউ না হয় এই জন্য যে ভয়াবহতার যে অনুভূতি এটা খুব হয়েছে কিন্তু আল্লাহ তালা কোরআনে করিমের সুরায় তৌবার একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুল কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা দুনিয়ার এই আগুন তো তুচ্ছ হীন বলুন হেনবি বলুন আপনি বলে দিন জাহান নামের আগুন কিন্তু তার চেয়ে আরো তীব্র তার উষ্ণতা গরম কিন্তু আরো অনেক বেশি অনেক অনেক বেশি এজন্য মানুষের মনে দুনিয়ার আগুনের এই ভয়াবহতা দেখে যখন দিলে ভয় জাগে তখন মমিনের উচিত তার জন্য তার দিলে জাহান নামের আগুনের ভয়াবহতা আরো বেশি হওয়া দ্বিতীয় সৌরাতুত্তাহারিম সৌরাতুত্তাহারিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা মোমিনদেরকে লক্ষ্য করে বলেছেন আমানু কু কু ও আহলিকুম নারা তুমি তোমাকে এবং তোমার পরিজনদেরকে পরিবার পরিজনদেরকে এমন আগুন থেকে বাঁচাও যে আগুন দুনিয়ার এই আগুনের মতো হবে না চকবাজের আগুনের মতো নিমতলির আগুনের মতো এমন হবে না বরং যে আগুন হবে ওয়াকুদুহান নাস ওয়াল হেজারাহ যে আগুনের জ্বালানি কাষ্ট ইন্ধন হবে মানুষ ও পাথর মানুষ ও পাথর দিয়ে যে আগুন জ্বালানো হবে কি ভয়াবহ এ না হবে সে আগুন এই আগুনের কষ্ট থেকে তুমি বাঁচাও আর ওই জাহান নামে তো শুধু আগুন থাকবে না আলাইহা মালা একাতুন গেলাউদ্দিন সিদাদ আসুন আল্লাহ আমার আহম ওয়াফ আলু নামায়ুমারুন সেখানে থাকবেন ফেরেস্তা কঠোর মনের ফেরেস্তা যাদের কঠোরতা থাকবে অবর্ণনীয় কঠোরতা যাদের মধ্যে থাকবে তারা আল্লাহর হুকুমই মানবে তোমার কথা মানবে না তারা কোনো দিন তোমার কারো কোনো অনুরোধ আবেদন নিবেদন শুনবে না এই জন্য এই আগুনে যারা আমরা আমাদের আমাদের প্রিয়জন আপনজন বা দেশবাসী আত্মীয় দেশীয় কোনো ভাইয়ের বিয়োগ এর ভয়াবহতা অনুভব করছি আমাদের জন্য এখানে বড় শিক্ষা হলো আল্লাহ তালা কিন্তু আমাদেরকে এই আগুন দেখিয়েই আল্লাহ বলছেন পরকালের জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো তোমার সন্তান পরিবার পরিজনদেরকে বাঁচাও কারণ সেই আগুনের ভয়াবহতা সে আগুনের দহন ক্ষমতা সে আগুনের দীর্ঘস্থায়িত্ব স্থায়িত্ব আগুনের লেলিহান শিখা কিন্তু এর চেয়ে অনেক অনেক অনেক গুণে বেশি হবে সর্বশেষ যে কথাটি সুরাতু সুরাতুর ফাতের সুরাতু ফাতেরের সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা একটু লম্বা করে বলেছেন জাহান্নামীরা যখন জাহান্নামে পড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে তখন তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ রব্বানা আখরিজ না আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দিন না আমাল সালেহান গায়ের আল্লাহ কুন্না না আমাল আমরা এবার গিয়ে ভালো হয়ে যাব ভালো কাজ করব যা আগে করতাম তা আর করব না তখন আল্লাহ তালা তাদেরকে বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর তোমাদেরকে কি আমি এতটুকু সময় সুযোগ এতটুকু অবকাশ সময় আমি দেইনি যে সময়ের মধ্যে একজন মানুষ উপদেশ গ্রহণ করার জন্য ভালো হওয়ার জন্য যা দরকার ছিল যে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু পায়নি কেউ তোমাদের অবশ্যই পেয়েছে ওয়া জাআকুমুন নাযীর আর তোমাদের কাছে আমার পক্ষ থেকে কিন্তু সতর্ককারী ওয়াইজ উপদেশদাতা আমার পক্ষ থেকে দায়ী দাওয়াতকারী কিন্তু আমার পক্ষ থেকে তোমার কাছে গিয়েছে ফাদুকু ফামালিদ্দালিমিন নাসির তখন আল্লাহ ধমক দিয়ে বলবেন তোমরা এই শাস্তি ভোগ করতে থাকো করতে থাকতেই হবে জালেম তোমরা অবিবেচক সুবিচার তোমরা করো নাই তোমরা নিজেদের প্রতি তোমাদের জন্য কোনো সাহায্যকারী এই জগতে কোনো সাহায্যকারী বা কোনো সাহায্য তোমাদের জন্য নেই দেখুন এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হলো অপ্রস্তুত অবস্থায় কখন কার মৃত্যু এসে যায় আমরা এই ঘটনায় কিন্তু দেখেছি বা এই ধরনের প্রত্যহ আমরা বিভিন্ন দুর্ঘটনায় দেখছি মানুষ হঠাৎ করে কে কখন কিভাবে মরে যাচ্ছে মরে যাওয়ার পরে কিন্তু তার পরকাল তার সামনে এসে যাচ্ছে আমরা কিন্তু ইমানের কালিমার মধ্যে কিন্তু আমরা এটা বলি ওয়ালবা আসি বা আদাল মৌত মৃত্যু এবং মৃত্যু পরবর্তী পুনরুত্থান সম্পর্কে কিন্তু আমরা স্বীকারোক্তি দিয়েই আমরা ইমানদার মুমিন হয়েছি তো যে কোনো সময় কিন্তু আমার মৃত্যুর ডাক এসে যেতে পারে এবং তখন আল্লাহ বলতে পারেন বলবেন কথা তোমার তো সময় পেয়েছো সুযোগ পেয়েছো তখন আমার এ কথা বলার আর সুযোগ থাকবে না অনেক পথচারী কিন্তু এই চকবাজারে এই ঘটনায় হঠাৎ কিছুই জানে না সে এমন একটা দুর্ঘটনা এভাবে মরে গিয়েছে আমাদের এই জন্যই এই ধরনের ঘটনা থেকে বড় শিক্ষা নেওয়ার বিষয় হল আমাদের পরকালের ভয়াবহ ভয়াবহ জাহান নামের আগুন এবং তার সাথে আর অসংখ্য রকমের কষ্টদায়ক মর্মন্তুদ শাস্তিতে ভরা জাহান্নাম থেকে বেঁচে থাকার প্রস্তুতি প্রতিজ্ঞা প্রতিশ্রুতি আমাদেরকে কিন্তু এখনই দিতে হবে এবং নিতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার আগুন থেকেও বাঁচান পরকালের আগুন থেকেও বাঁচান এবং এই আগুনে বা এই দুনিয়াতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আল্লাহ তালা তাদের সমস্ত ক্ষতিপূরণের ব্যবস্থা আল্লাহ তালা করে দেন